নাহমাদুহু আরবি বা হিজরি বর্ষের প্রথম মাসের নাম হল মুহাররম আশুরা একটি আরবি শব্দ আশুরা এর অর্থ হল মোহরম আরবি মোহাররম মাসের দশ তারিখ এর প্রথম তারিখ এক তারিখেই বিভিন্ন পত্রপত্রিকায় আসে আশুরার কথা আশুরা কবে হবে কবে আশুরা এ থেকে বোঝা যায় সকলেরই একথা জানা যে আশুরা ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু আশুরার এই গুরুত্বটা ইসলাম ধর্মে কেন এ বিষয়ে সাধারণ সমাজে অনেক অস্পষ্ট ধারণা রয়েছে কেমন অস্পষ্ট ধারণা এর উদাহরণ হিসেবে দুইটা উদ্ধৃতি আমরা টানতে পারি একটি হল বাংলাপিটিয়া জাতীয় জ্ঞানকোষ বাংলাদেশের একটি বিখ্যাত বিশ্বকোষ সেখানে আশুরা শব্দের আলোচনায় লেখা আছে বর্তমানে আশুরার গুরুত্ব কারবালায় ইমাম হোসেনের শাহাদত বরণের কারণে সন্দেহ নেই এটি একটি অস্পষ্ট বা অপূর্ণাঙ্গ ধারণা দ্বিতীয় উইকিপিডিয়া যাকে উন্মুক্ত বিশ্বকোষ বলা যায় যা এখন ইদানিং জানার জন্য বা কোনো কিছু তথ্য সংগ্রহের জন্য বেশ ব্যাপক পরিচিত একটি মাধ্যম ধরা হয় উইকিপিডিয়াতে আশুরার ঐতিহাসিক গুরুত্ব লিখতে গিয়ে আলোচনায় শুরুতেই লেখা আছে জনপ্রিয় ধারণায় আশুরা মূলত একটি শোকাবহ দিন সুতরাং সাধারণ সমাজে যে কি অস্পষ্ট ধারণা আছে এটা অনুমান এখান থেকে করা যায় আমি আজকে এ কথাটা এখানে স্পষ্ট করতে চাই ইসলাম ধর্মে আশুরার গুরুত্ব কেন আমাদের প্রথম কথা ইসলাম ধর্মে কোনো জিনিস গুরুত্বপূর্ণ হওয়া না হওয়া কোনো জিনিস গুরুত্বপূর্ণ হওয়া নির্ভর করে আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যদি কোনো জিনিসকে গুরুত্বপূর্ণ হিসেবে সাব্যস্ত করেন তবেই তা ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয় আরও স্পষ্ট ভাষায় বললে কোরআন ও সুন্না এবং কোরআন ও সুন্না স্পষ্টত অথবা কোরআন ও সুন্নার আলোকে কোনো দিবস কোনো দিন কোনো মাস বা কোনো সময় যদি গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয় তবেই এটা ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ হয় একথা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন সুরাতুল হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা আতা কুমুর রসুল ফাহুদুহু ওমা নাহা কুম আনহু ফান্তাহু তোমাদের রসুল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তাই ধারণ করো গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا নবী করিম সাল্লাহ ইসলামের উপরেই আল্লাহ তালা ইসলামকে দিনকে এবং কোরআনকে ইসলামের সবকিছু তার উপরে তার হাতেই পরিপূর্ণ করে দিয়েছেন এতে নতুন কিছু সংযোজন বিয়োজনের সুযোগ আর কারণেই সুতরাং আশুরা ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ এই জন্যই যেহেতু আল্লাহ তালা মোহরম মাসকে কোরআন মজিদে মোহরম মাসকে গুরুত্বপূর্ণ করেছেন এবং এক হাদিসে আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন মোহরম মাস হল শাহরুল্লাহ বা আল্লাহর মাস আশুরা এজন্যই গুরুত্বপূর্ণ যেহেতু উল্লাহ সাল্লাহাম আশুরাকে গুরুত্বপূর্ণ সাব্যস্ত করেছেন এর বিস্তারিত বিবরণ হাদিসের বিভিন্ন কিতাবে আছে হাদিসে আছে উল্লাহ সাল্লাম আশুরায় নিজে রোজা রাখতেন উম্মদের উপকে রোজা রাখার জন্য জরুরি বলে দিয়েছিলেন রমজানের রোজা ফরজ হওয়ার পর এই রোজা রাখা সুন্নত রূপে মুস্তাহাব রূপে এখনও পর্যন্ত বহাল রেখেছেন হাদিস শরীফে এসেছে বুখারি শরীফের এক বর্ণনায় মা রাইতু রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম ইয়াতাহার্রা সিয়াম ইয়ৌমিন ফদ্দালাহু আলা গাইহি ইল্লাহাদ আল ইয়ৌম ইয়ানি আশুরা ওয়াহাদ শাহর আশুরা এবং রমজানের রোজার মতো গুরুত্ব দিয়ে আর কোন রোজাকে এইভাবে গুরুত্বের সাথে কোন রোজার অনুসন্ধান রসুল্লাহ অপেক্ষা রসুল্লাহ করতেন না মুসলিম শরীফের এক বর্ণনা এগারোশো বাষট্টি নম্বর বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সিয়ামু ইয়ৌমি আশুরা তসিবু আল্লাহ আইয়ুকাফির আসানাতি কাবলাহু আশুরার দিনের এক রোজা আশুরার রোজা আমি আশা করি এর বদলা আল্লাহ তালা এর বিনিময়ে আল্লাহ তালা এক বছরের গোনা মাফ করে দেবে তিরমিদি সুনানে তিরমিদির এক বর্ণনায় রসুল্লাহ সাল্লাম বলেছেন আশুরা সম্পর্কে ফিহি তাবা আলা কৌমিন ওয়াতুবু আলা কৌমিন আখারিন আল্লাহ তালা আশুরার দিনে এক জাতির তৌবা কবুল করেছেন এবং আরও অনেকের তৌবা কবুল করবেন সুতরাং বুঝাই যায় আল্লাহ রসুলের কাছে আশুরার দিনের কত গুরুত্ব যেহেতু রসুল্লাহ আশুরার দিনকে গুরুত্ব দিয়েছেন কোরআনে মোহরম মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্যই মোহরম মাস এবং আশুরা গুরুত্বপূর্ণ এটাই হলো মূল কারণ